সুতরাং সংক্ষেপ শেষ করছি স্বামী স্ত্রীর মাঝে যথাসাধ্য চেষ্টা করবেন যে মিলেমিশে চলি ও কিছু মেনে নিক আমি কিছু মেনে নি কিন্তু এই করতে গিয়ে যদি গাড়ি অচল হয়ে যায় চলছে না তারপর ও মানবেই না আপনি মেলা কিছু মেনে নিয়েছেন কিন্তু সে মানবে না তখন কি করবেন এই রকম ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন কেরে বলেছেন ওয়াল্লাতি তাহাফুন যেই সব স্ত্রীদের সম্পর্কে হে পুরুষরা হে স্বামীরা যদি তাদের নাফরমানি বিরুদ্ধাচরণের আশঙ্কা হয় যে আমার কথা মানতে চাই না আমার কথা মোতাবেক চলতে চাই না শরীয়ত মোতাবেক চলতে চাই না দিন পালন করতে চাই না ফায়েজ না প্রথম কাজ হচ্ছে তাদেরকে ওয়াজ করো উপদেশ দাও বুঝাও বুঝাও নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না নামাজ পড়লে ফজিলত রয়েছে তুমি নামাজি হবে আমিও নামাজি হবো দুজনে জান্নাতে যাব হ্যাঁ ভালো মেলা মিষ্টি মিষ্টি কথা রয়েছে তাই না তারপরে পর্দা করে না হয়তো নামাজ পড়ে কিন্তু পর্দা করে না পর্দা না করলে আল্লাহ ফাকরাবুল আলমিন ইজ্জতের হেফাজত করা পর্দায় থাকা ফরজ করেছেন যেমন মহিলার নামাজ ফরজ তেমন হেজাব পর্দা ফরজ সুতরাং পর্দার সাথে থাকবে তারপরে যেই মহিলা স্বামী ছাড়া কিছু বুঝে না সে চরিত্র আবতি এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই এটা কমন সেন্সে বলবে যে সে উত্তম চরিত্রের অধিকারিনী এইভাবে আপনি ওয়াজ করতে থাকেন বহু যে বিষয় রয়েছে সেই বিষয়ের ওয়াজ করেন যদি দেখেন বেশি অপচয় করে দেখো এখন অপচয় করে খরচ করে দেবে আমি কতদিন আর বিদেশে থাকবো একদিন তো ফিরে আসতে হবে তুমিও খালি হাতে আমি খালি হাতে তুমিও কিছু বাঁচাও আমি কিছু বাঁচাও চেষ্টা করি যখন যে সাবজেক্ট হবে উপদেশ দেন ওয়াজ করেন দিয়ে দুই দুজন মাঝে সমন্বয় চেষ্টা করেন ফাইজ হন না তাতে যদি না হয় তো কি করবেন ওয়াহজরু হন না কথা বন্ধ করে দেন দূরে থাকলে টেলিফোন যোগাযোগ বন্ধ কাছে থাকলে কথা বলছেন না ঘরে আছেন কথা বলছেন না বাড়িতে আছেন কথা বলছেন না অথবা বিছানা আলাদা করে দেন ও বিছানায় শুয়ে না আলাদা বিছানে কিন্তু মসজিদে চলে যাবেন না অনেকে টান দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় হ্যাঁ অফিসে হিসেবে সারাদিন বসে আছে ডিউটি নেই তারপর বসে আছে এক ভাই শিক্ষিত লোক স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে এসে দুপুর বেলা জোহর আসার মাঝে ডিউটি নেই চারটায় ডিউটি অফিসে এসে বসে আছে হ্যাঁ স্ত্রী করবে এটাকে স্ত্রী তখন বাচ্চাগুলোকে নিয়ে অফিসে এসে হাজির <laughs> জি কাছাকাছি ঘটনা একবারে এখানকারই ঘটনা জি হ্যাঁ দুপুর বেলা আসে হাজির একটা দুটোর দিকে এসে হাজির যাই না স্বামী রাগ করেছে আমার উপরে যাচ্ছে না তো এইটা আচরণ আল্লাহ নিষেধ করেছেন ওয়াহজরুহন্না ফিল মাজা বিছানা আলাদা করো জি হাদিস সামনে আরেকটি আসছে যে বাড়ি থেকে বাইরে চলে যেও না আলাদা হয়ে থাকো কিন্তু বাড়িতেই থাকো সুযোগ দাও তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দাও সারেন্ডার হওয়ার সুযোগ দাও ভুল স্বীকার করার সুযোগ দাও একটু হাসাবার সুযোগ দাও যে তোমাকে হাসাবার চেষ্টা করবে খুশি করার চেষ্টা সুযোগ দাও বাইরে পালিয়ে গেলে তো কি করে তোমাকে হাসাবে খুশি করবে তোমার রাগ মিটাবে তাই না তারপরে তিন নম্বরে আল্লাহ বলেছেন ওয়াদরি বহুন্না তিন নম্বরে কি মারার প্রয়োজন হলে মারো তাহলে প্রথমে মার ধরবেন না তিন নম্বরে আল্লাহ বলেছেন উপদেশ দেওয়া হয়ে গেলে হ্যাঁ কথা বন্ধ করবেন না সম্পর্ক ছিন্ন করবেন না বিছানা আলাদা করবেন না ঘর থেকে বেরোবেন না আর যদি এই দুটো ফেল তাহলে তিন নম্বরে কি মারেন মারার ক্ষেত্রে হাদিস আসছে কিন্তু এমন মার দিবেন না যেই মার প্রকাশ পেয়ে যায় ফেটে গেছে ফুলে গেছে লাল হয়ে গেছে হ্যাঁ, অথবা যে মানে এমন আঘাত হয়েছে যে প্রাণহানির আশঙ্কা রয়েছে না তারপরে নাজুক জায়গাগুলিতে মারবেন না মুখমণ্ডল নয় মাথায় নয় তারপরে বুকের ওপর নয় যে জায়গাগুলি নাজুক এইরকম জায়গাগুলিতে নয় হালকা মারের কথা বলা হয়েছে তারপরেও হালকা মারও যারা মার দেয় স্ত্রীকে তারা ভালো মানুষ নয় এ কথা কার রাসুল্লাহ তাহলে স্বামী দুই রকম আছে স্ত্রী মারা স্বামী আর স্ত্রী না মারা স্বামী কোন স্বামী ভালো যেই স্বামী স্ত্রীকে মারে না না মেরেই স্ত্রীকে সোজা চালাইতে পারে হ্যাঁ সেই স্বামী ভালো হ্যাঁ, নবিসাম জীবনে স্ত্রীকে মারেন নাই জীবনেও মারেননি আর মহিলারা এসে অভিযোগ করলো যে আসলে আমাদের স্বামীরা আমাদেরকে মেরেছে আপনি যখন মারার অনুমতি দিয়েছেন নাই মারার অনুমতিটা আসলো যে মারতে পারে স্ত্রী একটু যে দুষ্টামি করে বদমাইশি করে মেরেছে তখন এক দল মহিলারা এসে নবিসের বাড়িতে হাজির আল্লাহ আমাদের স্বামীরা মেরেছে নবিসন কি বললেন একটা বক্তব্য দিলেন খুদবা দিলেন আর বললেন যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ নয় ভালো মানুষ নয় ভালো মানুষ নয় তাহলে আপনি ভালো মানুষ ভালো স্বামী হবেন না খারাপ মানুষ হবেন আচ্ছা এই তিনটে পদক্ষেপ হলো তাতেও হচ্ছে না একবার মেরেও দেখলেন তারপরও দেখছেন যে বদমাইশি শেষ না ফরজ আদায় করে না হারাম থেকে বাঁচে না বেহা বেপর্দা চলাফেরা করে অবাধ্য চলাফেরা করে আপনার মাকে গাল দেয় আপনার বাপকে গাল দেয় বেয়াদুবি করে এরকম যদি হয় তো ছেড়ে দেবেন হ্যাঁ বিদাত ছাড়তে চাই না ইত্যাদি অবশ্যই ছাড়া যাবে না এগুলি ছোট বিষয় নয় তখন কি করতে হবে তালাক তার আগে একটা আর একটা কাজ আছে ওইটা আজকে বলবো সেই জন্য এই যে আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম যে কি বলে তালাকের আগে আর একটা কাজ আছে ভাষ্যকার বলছেন ও আম্মাইদা দাব্বাল খেলাফ অশেকাকবেন স্বামী স্ত্রীতে যখন বিরোধ সৃষ্টি হবে আর মতানৈক্য সৃষ্টি হবে আর কোন রকমের সমঝোতায় আসলো না আগের যে পদক্ষেপগুলি তিনটি বললাম তার মধ্যেও সংশোধন হইল না তাতেও তখন কি করতে হবে আল ইসলা এখন হ্যাঁ কিসের মীমাংসার চেষ্টা করবেন সালিস যেটা আমাদের দেশে কি বলে বিচারকে গ্রাম্য বিচারগুলিকে কি বলে সালিস কেন বলা হয় হ্যাঁ তৃতীয় পক্ষ সালাসা সালাসা মানে তিন আর সালিস মানে তৃতীয় পক্ষ হ্যাঁ আসামিবাদী দুই পক্ষ লড়াই করছে আর মাঝখানে একদল আসছে মিলাবার জন্য বা মিটিয়ে দেওয়ার জন্য এদেরকে এই জন্য এইরকম আমাদের দেশের সামাজিক বিচারগুলিকে বিচার সালিস আমাদের অঞ্চলে দুটো বিচার সালিস এরকম করে বলে যদি এরকম হয় তো সালিস করতে হবে কিন্তু সালিস আবার গোটা গ্রামকে নিয়ে নয় এটা ভালো জিনিস নয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে গোটা গ্রামকে নিয়ে বিচার বসাবেন না যে আমাদের দুজনে ঝগড়া হয়েছে আর মিলছে না সেন গোটা গ্রামের সালিস বসেছেন না এরকম নাই একজন হ্যাঁ ওই পুরুষের বংশ থেকে জ্ঞানী গুণী মানুষ মুরব্বী মানুষ যে বুঝে কিছু দিন দুনিয়া সম্পর্কে আর একজন হচ্ছে মেয়ে পক্ষের মেয়ে পক্ষের দুই প্রতিনিধি দুইজন মিলে বসবে আর এই ছেলেকে নিয়ে বসবে আর মেয়েটিকে নিয়ে স্বামী স্ত্রী দুজনকে নিয়ে বসবে আর দুইজনের কথা শুনবে অভিযোগ পরস্পরের বিরুদ্ধে শুনবে শোনার পরে মীমাংসার চেষ্টা করবে আল্লাহাক কোরআনে করিমে এই বিষয়টি সুরে বাকারে উল্লেখ করেছেন ওয়াইন খেফতুম শেকাকা বাইনা নাহিমা ফাবাসু হাকামামিন আহলিহি হাকামিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউ আফিক হোমা ওয়াইন খেফতুম শেকাকা বেইনাহমা স্বামী স্ত্রীর মাঝে যদি শেকাক বিরোধ দেখতে পাও বিরোধের আশঙ্কা করো যে মিলানো যাচ্ছে না পারছে না স্ত্রীকে বা স্ত্রী দেখছে স্বামীকে পারছে না স্বামী বড় জুলম অত্যাচার করছে এটাও তো হইতে পারে ফাবাসু হাকামামিন আহলেই তাহলে ছেলের পরিবার থেকে একজন হাকাম বিচারক নাও হ্যাঁ, আর হাকামামিন আহলেহা আর মেয়ের পরিবার থেকে একজন বিচারক নাও ইয়রিদা ইসলাহান দুইজনের যদি আন্তরিকতা থাকে মীমাংসাই ইউফিকিল্লাহবাইনাহমা তাহলে দুইজনের মাঝে আল্লাহ পাক সমন্বয়ের ব্যবস্থা করবেন দুইজনকে আল্লাহ পাক ভালো কাজের মঙ্গলের তৌফিক দান করবেন মীমাংসা করে দেওয়া হইল তারপরেও চলছে না গিয়ে আবার শুরু হয়ে গেল মারামারি ঝগড়া তখন কি করবেন তখন এটা বলতে পারেন তখন তালাক যদি স্বামী তালাক না দেয় স্বামী খারাপ স্বামী খারাপ স্ত্রী খারাপ নয় আসলে দেখছি স্ত্রীর চাইতে বেশি স্বামীর বাড়াবাড়ি তখন খোলা খোলা তো আবার চেয়ে নিতে হয় যে তোমার মোহরানা নিয়েছি ফিরিয়ে দিলাম অথবা মোহরানা তোমার যেটা বাকি আছে নিব না এভাবে খোলা হয় কিন্তু অনেক জালেম স্বামী ও ছাড়তেও চায় না খোলাও করতে চায় তখন কি করবেন আজকে সবটি স্তর বলে শেষ করে দিচ্ছি এটাই শেষ এটি হচ্ছে শেষ তখন মুসলিম দেশে আদালতের আশ্রয় নেবেন যদি ইসলামিক আদালত থাকে যেমন সৌদি আরব হয় ইসলাম আদালত নাও থাকে তাহলে আইনের আশ্রয় নেবেন যে সব দেশে ইসলামিক আদালত নেই অথবা মুসলিম দেশ নেই অমুসলিম দেশ সেখানে আলেম ওলামাদের বা যদি রেজিস্টার্ড কাজই থাকে অনেক দেশে মুসলিম পার্সোনাল্লার ক্ষেত্রে বিবাহ শাদী তালাক এইসব বিষয়গুলির কাজই রেজিস্টার্ড থাকে তো যদি থাকে তো তারা কি করবে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করে দিবে বাধ্য করবে ওই স্বামীকে কি জন্য তালাক দেওয়ার জন্য অথবা খোলার জন্য বাধ্য করবে এই বাধ্য করার মতটি হচ্ছে সঠিক মত যেটা শেখুল ইসলাম তাইমিয়া ইবনুল কাইম এবং ইমরা মফুলেহ ফাকি একজন হাম্বালি এসব অলমাইকেরাম গবেষকগণ পছন্দ করেছেন যে স্বামী যদি জালেম হয় তারই বাড়াবাড়ি থাকে আর সে তালাকও দিতে চাই না খোলা নিতে চাই যে আমি ভাত খাবো না থাকবো না তাও করতে চাই না তখন কি করবে বাধ্য করা হবে স্বামীকে স্ত্রী ত্যাগ করার জন্য খোলার জন্য এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করেন দাম্পত্য জীবনে বরকত দান করেন যারা বিবাহিত ছেলে মেয়ে যাদের রয়েছে আল্লাহ পাক তাদের পরিবারে ছেলে মেয়েতে স্ত্রীতে স্বামীতে যেন বরকত দান করেন যাদের ছেলে মেয়ে নেই সন্তান রয়েছে আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান যেন দান করেন যারা বিয়ে সাদী এখনো করেননি তাদেরকে আল্লাহ নেক বিবি এবং নেক সন্তান যেন দান করেন যাদের ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে নেক বানাবার তৌফিক দান করেন যাতে করে এরা আমাদের দুনিয়াতেও কাজে আসে আখেরাতেও কাজে আসে আমাদের জন্য তারা দুয়ার উপায় হয় দোয়া করে আল্লাহ ফাকরব্বর এইরকম নেক ছেলে মেয়ে যেন আমাদেরকে দান করেন আল্লাহ ফাকরব